মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনায় যেখানেতে প্রিয় নবী নীরবে ঘুমায় যেখানেতে প্রিয় নবী নীরবে ঘুমায় মন যেতে চায় সোনার মদিনায় আমার মন যেতে চায় সোনার মদিনায় আমার মন যেতে চায় সোনার মদিনায় তে প্রিয় নবী নীরবে ঘুমায় তে প্রিয় নবী নীরবে ঘুমায় মন যেতে চায় সোনার হয় আমার মন যেতে চায় সোনার হয় আমার মন যেতে চায় সোনার মদিনা থাকতো যদি পাখির মতো দুইটাই আমার ডানা উড়ে যাইতাম দুর্মাদিনাই করিতাম না মানা থাকতো যদি পাখির মতো দুইটাই আমার ডানা উড়ে যাইতাম দূর মাদিনায় করিতাম না মানা থাকতো যদি পাখির মতো দুইটাই আমার ডানা উড়ে যাইতাম দূর মাদিনায় করিতাম না মানা সেই মাদিনারি টানে আজ সেই মদিনার টানে আজ মনটা যে কাদায় মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনায় তে প্রিয় নবী নীরবে ঘুমায় তে প্রিয় নবী নীরবে ঘুমায় মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনায় বাংলাদেশে থাকি আমি তোমার দিদার চাই স্বপ্ন যুগে দাও না দেখা প্রিয় গো আমায় বাংলাদেশে থাকি আমি তোমার দিদার চাই স্বপ্ন যুগে দাও না দেখা প্রিয় গো আমায় বাংলাদেশে থাকি আমি তোমার দিদার চাই স্বপ্ন যুগে দাও না দেখা প্রিয় গো আমায় টাকাও নাই করিও না কেউ নাই কেমনে যাব মদিনায় মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনা যেখানে যেখানেতে প্রিয় নবী নীরবে ঘুমায় যেখানে যেখানেতে প্রিয় নবী নীরবে ঘুমায় মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় মদিনায় সোনার মদিনা মদিনারি ধুলি বালি মাখবো আমার গায় তে প্রিয় নবী চলেছেন সদায় মদিনারি ধুলি বালি মাখবো আমার গায় তে প্রিয় নবী চলেছেন সদায় মদিনারি ধুলি বালি মাখবো আমার গায় তে প্রিয় নবী চলেছেন সদায় তার প্রেমেতে আকুল হয়ে যার প্রেমেতে আকুল হয়ে ব্যাকুল হয়ে যায় মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনায় তে প্রিয় নবী নীরবে ঘুমায় তে প্রিয় নবী নীরবে ঘুমায় মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনা হয় আমার মন যেতে চায় সোনার মদিনা হয় আমার আমার মন যেতে চায় সোনার মাদিনা প্রিয় শ্রোতা আপনারা শুনলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন স্বপ্নপূরণের পরিবেশনা